يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا আসলে জাহান্নাম একটি ফাঁদ বিদ্রোহীদের আবাস সেখানে তারা যুগের পর যুগ পড়ে থাকবে সেখানে তারা গরম পানি ও ক্ষত ঝরা ছাড়া কোন রকম ঠান্ডা এবং পানযোগ্য কোনো জিনিসের স্বাদই পাবে না তাদের কার্যকলাপের পূর্ণ প্রতিফল তারা কোনো হিসেব নিকেশের আশা করত না আমার আয়াতগুলোকে তারা একেবারেই মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল অথচ প্রত্যেকটি জিনিস আমি গুনে গুনে লিখে রেখেছিলাম এখন মজা বুঝো আমি তোমাদের জন্যে আজাব ছাড়া কোনো জিনিস আর কিছুই বাড়াবো না إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا অবশ্যই মুত্তাকিদের জন্য সাফল্য একটি স্থান রয়েছে বাগ বাগিচা আঙুর নব যৌবনা সমবয়সী তরুণী বৃন্দ এবং উচ্ছ্বসিত পান পাত্র সেখানে তারা শুনবে না কোনো বাজে ও মিথ্যা কথা جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا প্রতিদান ও যথেষ্ট পুরস্কার তোমাদের রবের পক্ষ থেকে সেই পরম করুণাময় আল্লাহর পক্ষ থেকে যিনি পৃথিবী ও আকাশসমূহের এবং তাদের মধ্যবর্তী প্রত্যেকটি জিনিসের মালিক যার সামনে কারো কথা বলার শক্তি থাকবে না যেদিন রুহ ও তারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে পরম করুণাময় যাকে অনুমতি দেবেন এবং যে ঠিক কথা বলবে সে ছাড়া আর কেউ কথা বলবে না সেদিন নিশ্চিতভাবেই আসবে এখন যার ইচ্ছা নিজের রবের দিকে ফেরার পথ ধরুক যে আজাবটি কাছে এসে গেছে সে সম্পর্কে আমি তোমাদের সতর্ক করে দিলাম যেদিন মানুষ সেসব কিছুই দেখবে যা তার দুই হাত আগে পাঠিয়ে দিয়েছে এবং কাফের বলে উঠবে হায় আমি যদি মাটি হতাম